একই গুরুর কাছে অনেক ব্যক্তি আসেন কে দেখা যায় যে কাউর কিছু হলো আর কাউর কিছু হলো না বলে একই গুরুর কাছে একই গুরু পাদ পদ্মের কাছে কি হলো বললেন দেখা গেল সেখানে দীক্ষা গ্রহণ করলেন একই শিক্ষা আমরা একটা উদাহরণ দিই উপনিষদ থেকে সেখানে ইন্দ্র মহারাজ স্বর্গের রাজা ইন্দ্র এবং বিরোচন অসুরদের রাজা বিরোচন এই বিরোচন আর এই ইন্দ্র মহারাজ দুজনে মিলে গেলেন কোথায় বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির কাছে ব্রহ্মবিদ্যা লাভের জন্য বলে আপনি ব্রহ্মবিদ্যা ভালো করে আমাদের একটু শিখিয়ে দিন শরণাগত হলেন তাদের শরণাগত তাদের ডিগ্রি অনুযায়ী শরণাগত হয়েছে যেরকম ইনক্লিনেশন গুরুদেব বৃহস্পতি যখন নিজের সাধ্যমতো ব্রহ্মতত্ত্বকে তাদের সামনে উপস্থাপন করলেন ব্রহ্মবস্তু এই বস্তু সেই সময়তে যখন তারা চলে আসছেন তখন বিরোচনকে জিজ্ঞাসা করা হলো ব্রহ্মবস্তু সম্বন্ধে কি বুঝেছেন আপনি বলে ব্রহ্ম এরকম সম্পূর্ণ বিপরীত ইন্দ্র মহারাজকে জিজ্ঞাসা করা হলো ব্রহ্ম কি বস্তু তিনি সঠিক বললেন তাহলে ব্রহ্মের কিছু উপলব্ধি ব্রহ্মের কিছু উপলব্ধি হলো ইন্দ্র মহারাজের কিন্তু ব্রহ্মের কোনো উপলব্ধি হলো না বিরোচনে কেন একই সঙ্গে তো শিখতে বসেছিলেন বলে একই সঙ্গে শিখতে বসতে হবে কি তাদের এক একজনের আলাদা আলাদা আলাদা সংস্কার ছিল ইন্দ্রের যে সংস্কারটা দেবভাবতার আর এর সংস্কার আলাদা এর অসুর ভাব আসরিক ভাব যারা দেখবেন জন্মায় ঠিকুজিতে লেখা থাকে এই শিশু দেবগণ এই শিশু রাক্ষসগণ এই শিশু নরগণ নরগণের সঙ্গে রাক্ষসগণের বিয়ে হয়ে হয়ে গেল ও খেয়ে নেবে চিবিয়ে দুদিনের মধ্যে অশান্তি মিলিয়ে করতে হয় এসব বিচার আছে যারা হস্তরেখা এসব করেন কিন্তু কতটা ঠিক তাহলে দেখা গেল ইন্দ্র মহারাজের সংস্কার আলাদা হওয়ার জন্য ইন্দ্র মহারাজের সংস্কার যেহেতু সাত্বিক প্রধান আর সাত্বিক প্রধানে জ্ঞানের যে ধারণ ক্ষমতা থাকে লেখাই আছে গীতাতেও বলেছে ধারণ ক্ষমতা বেশি হয় কখন সাত্বিক ভাব যদি কারো বেশি হয় আর যদি কারোর মধ্যে রাজস্বিক ভাব দেখবেন জ্ঞান ধারণের ক্ষমতা কম ক্যাচিং পাস থাকবে না সেরকমভাবে তাহলে দেখা গেল ইন্দ্র মহারাজের কাছে ওই শিক্ষাটা স্থান পেয়েছিল হৃদয় যদিও পরিপূর্ণ তো হয়েছিল কিনা কেন দেবতা তিনি যেরম ভগবান বোঝাবেন সেরকম অনুপাতে হবে আর কিন্তু তার হলো না এখন যদি প্রশ্ন একই সঙ্গে শিক্ষা করলো কেন মশাই হবে না কোনো কোনো জগতে দেখি পয়সাওয়ালা বাবা তাকে তিনি পড়াশোনা জানেন না কিচ্ছু তারা মনে করে যে পয়সা দিয়েই সব হয়ে যাবে তা বলে এক একটা সাবজেক্টের জন্য মাস্টার রেখে দিয়েছে সমস্ত কিছু তারপরে যখন পরীক্ষার শেষে রেজাল্ট বেরোলো তখন তার কাছে খবর হলো এগ্রিগেটে ফেল করেছে তা বলছে ক্যা এগ্রিগেট কা মাস্টার লাও বলছে এগ্রিগেটের মাস্টার নিয়ে আসো আমি যখন সব মাস্টার রেছি এগ্রিগেটেরও মাস্টার রাখবো এরকম হচ্ছে বোকা আমরা বলছে আমি যখন সব বিষয়ের মাস্টার রেখেছি এগ্রিগেটেরও মাস্টার রাখবো নিয়ে এসো টাকা আমার কম নেই ওই জন্য গায়ের জোরে সব হয় না অর্থ বলে গায়ের জোরে সব মনে হয় সব হয় কিন্তু হয় না তাহলে একই গঙ্গার তীরেতে একটা নিম্ববৃক্ষ একটা আম্রবৃক্ষ জন্ম নিল কিন্তু যখন ফল ধরল তখন আম্রবৃক্ষের রসাল ফল হলো আর বিক্ষেত হলো না কি কারণে একই জল একই হাওয়া একই গঙ্গার তীরে তাদের জন্ম হয়েছে পাশাপাশি বলে তার কারণ হলো দুজনের সংস্কারের পার্থক্য আম গাছের যে সংস্কার বীজটা তার সংস্কার অনুযায়ী হয়েছে আর নিম গাছের যে বীজ সে সংস্কার অনুযায়ী হয়েছে সেরকম যেরম যেরম সংস্কার হবে সেই সংস্কার অনুযায়ী তার তার অগ্রগতি হবে কিন্তু এই সংস্কারগুলো সবটাই মুছে ধুয়ে ফেলা যাবে কখন এই সংস্কারগুলো সব মুছে ফেলা যাবে কখন যখন কেউ পরিপূর্ণরূপে এক পরম সদ্গুরুর চরণে আশ্রয় পেয়ে তার পূর্ণ লাভ করেছে অর্থাৎ আমি যেটা কালকে বলেছিলাম যিনি সৎশিষ্য তিনি অবশ্যই সদ্গুরু যিনি সৎশিষ্য রূপে আপনার সামনে দেখছেন যিনি সৎশিষ্য তিনিই সদ্গুরু তাহলে সদ্গুরুর পূর্ণ কিবা পাওয়ার সঙ্গে সঙ্গে তার জীবনের যা কিছু হিস্ট্রি পুরনো ইতিহাস সংস্কার আদি সব মুছে গেছে এগুলো থাকে না যখন কেউ পূর্ণ বৈষ্ণবতায় অধিষ্ঠিত হয়ে যায় তখন আসার পূর্বে জন্মে সে পূর্বজন্মে সে ব্যাত ছিল মহারাজে ব্যাত ছিল পশু মেরে খেত আরে মেরে খেত তুমি তো মানুষ মেরে খাচ্ছ পকেট মেরে খাচ্ছ সে মেরে খেত আস্তে বৈষ্ণব হয়ে গেছে যেটা চৈতন্য চরিতামিদের প্রমাণ দিয়েছেন সে পূর্বে ব্যাচ ছিল স্বীকার করে খেত আজকে সে পরম বৈষ্ণব হয়ে গেছে একটা পিঁপড়ে দণ্ডবোধ করতে গেলে একটা পিঁপড়ে যেন আমার শরীরে চাপা পড়ে মরে না যায় ঝেড়ে দিয়ে পিঁপড়েটাকে সরিয়ে দিয়ে দণ্ডবোধ করছেন তাহলে যারা বাস্তবিক হরিভজন করেন তাদের আর আমি বলতে পারবো না পূর্বে ও শূদ্র ঘরে জন্মেছে পূর্বে ওই ক্ষত্রিয় ঘরে জন্মেছে এই জন্য বলতে পারবো না কেন তার যদি পরিপূর্ণ রূপে তার উপর কৃপা হয়ে থাকে তার পরিপূর্ণ বৈষ্ণবতার জন্য সে ভগবানের সম্বন্ধে এমন যুক্ত হয়ে গেছে আর তাকে ওই সংস্কার খারাপ এইসব কথা তাদের জন্য আর প্রযোজ্য নট অ্যাপ্লিকেবল ফর দ্যাম তাদের জন্য আর প্রয়োগ করা যাবে না এইসব শব্দ উড়ে গেল যেমন কালকে আমি বলেছিলাম বংশীদাস বাবাজি মহারাজ তিনি হচ্ছেন বাইরের দৃষ্টিতে কৈবর্ত কুলে আবির্ভাব হয়েছেন কিন্তু বংশীদাস বাবাজি মহারাজ ভগবানের নিত্যজন বাইরের দৃষ্টিতে যে কুলি আবির্ভাব হন আপনি কিছু বলতে পারবেন না বলতে গেলেই অধপতিত হয়ে যাবেন একবারে এমন পড়া পড়তে হবে কোথায় নিচে রিয়ালাইজেশন একেবারে নিচু স্তরে পাশবিক লেভেলে চলে যাবে আমাদের পড়ে যাওয়া মানে কনসিয়াসনেসের একেবারে অধপতন তাই তো পড়ে যাওয়া মানে কি চেতনা আস্তে আস্তে সুপ্ত হয়ে একবারে শেষ হয়ে যাবে এটি আমরা বল হরিদাস ঠাকুর বাহ্যদৃষ্টিতে মুসলিম কুলে আবির্ভাব হয়েছেন কিন্তু তাকে দিয়েই তো মহাপ্রভু প্রমাণ করলেন সেই নামের আচার্য নামের আচার্য মানে নাম আর নামই অভিন্ন তাহলে ভগবান বলতে চাইছেন আমার আচার্য আর আমাকে যখন কাউকে দিতে চাইবে দিয়ে দেবে ও তাই তো হরিদাসকে নামের আচার্য করে দিয়ে নামের আচার্য মানে সর্বশ্রেষ্ঠ আর কি আর কোনো আচার্যের নামের আচার্য সব শ্রেষ্ঠ অবশ্য সব আচার্যই নাম আচার্য যে আচার্য নামের আস্বাদন করেনি সে আচার্য হতেই পারবে না এগুলো সব ব্যাখ্যার অপেক্ষা রাখে নাহলে ভুল বুঝবে না এই আচার্য তো এই আচার্য নাম আচার্য না না যে সিদ্ধিলাভ করেছেন তারা নামের গুণেই সিদ্ধিলাভ করেছে তারা সবাই নামের আচার্য অর্থাৎ হরিদাস ঠাকুর গুরু তার আনুগত্যে নামের মহিমা আমি আজকে নামের মহিমাই আপনাদের সামনে বলছি এই যত কথাগুলো বলছি তার মূল সেন্টার পয়েন্ট কি কৃষ্ণ নামক বিষয়কে আপনাদের সামনে প্রকাশ করা তাই তো তাহলে আমি নামের প্রকাশ করতে ভাগবতী মহাপুরাণে ব্যাখ্যা করবেন নামের নামের কথাই প্রমাণ করতে বসেছি তাহলে আমরা দেখলাম এখানে স্বর্গ কাকে বলে যে কালকে যে সৃষ্টির আলোচনা করেছিলাম মহত্তত্ত্ব আদি যা কিছু হলো এই সব যে টোটাল বিষয়টা এটাকে বলা হয় স্বর্গ আর বিসর্গ কাকে বলা হয় বিসর্গ হলো নেক্সট স্টেপ পরের যে স্টেপ সেটাকে বলে বিসর্গ বিসর্গ মানে বিশেষ স্বর্গ সেটা কি ব্রহ্মা যখন কৃপা পেয়ে রেগুলেটেডভাবে সব প্রাণী আদি সব সৃষ্টি করতে আরম্ভ করলেন ওটাকে বলা হয়েছে বিসর্গ হয়ে গেল চরাচর জগতের সৃষ্টি এটাকে বলে বিসর্গ আর ভগবানের সৃষ্ট জীবলোকের তত্ত্বৎ মর্যাদা রক্ষা দ্বারা উৎকর্ষ লাভ সেই সব জীব যে সব সৃষ্ট জীব তত্ত্বৎ মর্যাদা রক্ষা করবার যে ব্যাপারটা দ্বারা যে উৎকর্ষ লাভ হয় সেটা করে স্থিতি অর্থাৎ তাদের সেরকম অবস্থায় যদি না হয় তাহলে স্থিতি থাকবে না আর এইরূপ উৎকর্ষে অবস্থিত আপন ভক্তগণকে ভগবানের যে অনুগ্রহ যার দ্বারে যার দ্বারা ভগবান বেঁচে থাকবার জন্য জীবগণ ইচ্ছা করে সেটাকে বলা হয় অনুগ্রহ বা পোষণ পোষণ বলা হয় তো এখন অন্যয় ব্যতিরিকভাবে ভগবান সকাইকে পোষণ করছেন অন্যয় ব্যতিরিকভাবে ভগবান সবাইকে পোষণ করছেন আপনাদের মধ্যে যদি সবাইকে প্রশ্ন করা হয় কাউকে যে তোমরা কি জন্য বেঁচে রয়েছ তাহলে কি উত্তর দেবে বলে এই জগতে রস আছে এই জন্য বেঁচে রয়েছি সত্যি কথা তো যদি রস না থাকে কে বাঁচবার চেষ্টা করবে কোন ব্যক্তি আছে কেউ স্বীকার করবে না ব্যাগ বাঘ ভাল্লুক বিড়াল থেকে আরম্ভ করে কুকুর ইঁদুর যত প্রাণী তাই বলছে কী জন্য বেঁচে বলছে রস পেয়েছি রস পেয়েছে না একটা মশাকে মারতে যান সেও পালিয়ে যাবে ও বলছে আমি রস পেয়েছি আমাকে মেরো না আরও কিছুদিন আমি রস পান করব। তাই কি না ও পালায় কি জন্য আরও রস পান করতে চায় অর্থাৎ রসের মধ্যে সবাই ডুবে রয়েছে রসগোল্লার মতো রস ছাড়া কেউ বাজবে না কোনো মানুষ রসের অভাব হয়েছে বলেই তো গলায় দড়ি দিল ওকে আমি বিয়ে করব দিল না গলায় দড়ি দিয়ে দিল তার মানে কি রসের অভাব হয়েছে রসের অভাব বলে কেউ বাঁচতে চায় না কিন্তু রসের ডেফিনেশন কেউ জানে না রসের যে বাস্তবিক ডেফিনেশন এটা জানে না এই জন্য যেখানে রস নেই বাস্তব সেটাকে রস ভেবে নিয়েছে জড় রস হেয় রস ভক্তিমনাথ ঠাকুর এরকম হাজ্জোর করে রসের চরণে প্রার্থনা করছে রসকে পার্সনিফাই করেছে বোঝা গেল রসকে স্বরূপ রসের স্বরূপ দেখেছেন দেখে রসের চরণে প্রার্থনা করছে হে রস দয়া করে আপনি কৃপা করুন মানে অপ্রাকৃতিক জগতের রস রসের চরণে ভক্তিময় ঠাকুর প্রার্থনা করছেন যেন বাস্তবিক আপনার কৃপা আমার হয় যেন আপনি আপনার স্বস্বরূপে আমাকে কৃপা করবেন আপনার বিকৃত বিকৃত স্বরূপে কৃপা করবেন না তাহলে তো সেই কথা বিখ্যাত তুমি আমার আমি তোমার ওই কেলেঙ্কারি শুরু হয়ে যাবে এগুলো যে জড় রস ওই জন্য আমি আগে অনেক দশ দিন আগে বোধহয় বলেছিলাম জিম ডেলার ভালোবাসা লাইলা মজুনুর ভালোবাসা দন নল আর দয়বন্তীর ভালোবাসা এই জগতের স্ট্যান্ডার্ডে যতই উচ্চ হোক অপ্রাকৃত বিচার এগুলো সবই হেয় কুৎসিত জড়জগতের বিচারে দার্শনিকরা জড়জগতে যারা আছেন তারা কি একবার টপমোস্ট বলছেন এর ওপরে আর হয় না কিন্তু অপ্রাকৃত বিচারে এগুলো সব হচ্ছে হেও ঘিন্ন এর মধ্যে কোনো বাস্তবতা নাই জড়দার্শনিকতা এর উপরেই সব অ্যানালিসিস করেছে এমনকি তারা এত বড় পাশবিক চরিত্র লাভ করেছে যে রাধা গোবিন্দের অপ্রাকৃত বিষয় সম্বন্ধে জড় কথা লিখছে আর যদি আমার সামনে পড়েন তো হয়ে যাবে তাদের কায়দা হয়ে যাবে এতটাই অধপতিত হয়েছেন পাশবিক চরিত্র লাভ করেছেন তারা রাধা গোবিন্দের অপ্রাকৃত যুগল মিথন যেখানে স্ত্রী পুরুষ বলে কোনো ভাব নাই ওরা ওই রাধা গোবিন্দের লীলা যা তা কথা লিখছেন সমস্ত এদের আর মানুষ ভগবান কবে কৃপা করবেন তারাই জানেন আমরা বলতে পারি না দূষিত চিন্তা তাহলে পোষণ যেটাকে হচ্ছে তাহলে ভগবানের যদি ভজন নাও করে কেউ তাকেও ভগবান পোষণ করছে তো অন্যায় করছে না তাহলে জড়জগতের লোকগুলো পোষণ হচ্ছে চল একটু মোগলাই খেয়ে আসি কাউ তো ধোঁসা খেয়ে আসি রস পাচ্ছে এইভাবে তারা বেঁচে রয়েছে নানা রকম ফুর্তি লুটছে আর কর্মসময়ের বাসনা জীবের মধ্যে যে আছে এগুলো গেলে উতি বলা হয় উতি মানে কর্মবাসনা উতি মানে কর্মবাসনা কিছু করবার সব যে টেন্ডেন্সি এটাকে বলা হয় কি উতি অর্থাৎ কর্মবাসনা উতি আর ভগবানের অনুগ্রহ লাভ করেছে যেসব মনু বিভিন্ন মন্নন্তরে নতুন নতুন মনু হয় সেই মনুগুরু মনুদের ওপর সেই সেই মনুগুরুর ওপর অনুগ্রহ করে ভগবান বিভিন্ন রূপ ধারণ করেন অনু হ্যাঁ অনুগ্রহ করেন এই যে এই যে যে পদ্ধতিতে অনুগ্রহ করেন তার মধ্যে যে একটা প্রমাণ রয়ে যায় তার নাম হচ্ছে মন্নন্তর এইভাবে আমরা দেখলাম অত্র অত্র মানে এখানে এই শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের সম্পূর্ণ প্রচারের বিষয় প্রকাশের বিষয় এ কি মানে অত্র স্বর্গ বিসর্গশ্চ স্থানম পসন মুতয় আমি উল্টো গুনি আমাদের তো উল্টো গোনা হয়ে গেছে জব করে করে তাহলে দশটা হলো এরমভাবে ছোটোবেলায় গুনেছিলাম অন্য এক নম্বর অন্যভাবে গুনতে হয় এই জন্য অত্র স্বর্গ বিসর্গশ্চ স্থানম পোষণ মুতয় মন্যন্তর মন্যন্তর ঈশাণু কথা ভগবানের কথা আর মন্যন্তরের কথা বল ঈশানু কথা মানে ভগবানের যত অবতার সেই কথা আর মুক্তি বলে যেটা বলো সে সম্বন্ধে সার্বভৌম ভট্টাচার্য আমি আবার চৈতন্য চরিতামিতে চলে যাই খুব রসের ব্যাখ্যা এসব চৈতন্য চরিতামিতেতেই যখন ছিল সার্বভৌম ভট্টাচার্যজি মহারাজের যখন ভক্তি হলো পরিপূর্ণ কৃপালা বলো চৈতন্য মহাপ্রভুর তখন সে মহাপ্রভুর স্তুতি করছে করেছে কি না শতশক করে স্তুতি করলেন আর ভাগবতের যখন ব্যাখ্যা সম্বন্ধে বললেন সেখানে যখন মুক্তি কথাটা রেখে দিলেন ভাগবতের একটা শ্লোকের মুক্তি কথাটাকে রেখে দিয়েছেন আমি সেই জায়গায় এলে আবার দশম স্কন্ধে তুলব অবশ্যই তখন মহাপ্রভু এখন অল্পের মুখে স্পর্শ করে যাচ্ছি মহাপ্রভু বললেন মুক্তি কথাটা তুমি তুলে দিলে কেন তুমি এখানে ভক্তি উচ্চারণ করলে কেন এটা তো ভাগবতে তো মুক্তি রয়েছে তুমি এটাকে চেঞ্জ করলে কেন পরিবর্তন করলে কেন ভক্তি করলে কেন সার্বভৌম ভট্টাচার্য বলছেন যে এতদিন আমি এই কথা বলেছিলাম কিন্তু মুক্তি আমার আর মুখে আসবে না আর আমার মুখে আমার উচ্চারণ আমি করতে পারছি না বলে কেন বলো না মুক্তি শব্দ শুনলেই আমার ভয় হয় এতদিন আমি কষ্ট পেয়েছি এই মুক্তি মুক্তি এইসব কথা নিয়ে বলো কেন এই কথাটা যদি ঠিকভাবে ব্যাখ্যা করো মুক্তি মুক্তি যার পদে জীবে তো মুক্তিপদে সদায় ভাগ এটা না বলে জীবে তো ভক্তিপদে সদায় ভাগ এই শ্লোকের পূর্ণ ব্যাখ্যা আমি করব দশম স্কন্ধে এলে যদি খুব চিন্তিত আমি সময় অত্যন্ত কেন যেভাবে ব্যাখ্যাটা হচ্ছে এটা লোকের আনন্দ হয় এভাবে এ তোলা থাকবে বলছে এই জন্য বলছেন যখনই এ কথা বললেন তখন মহাপ্রভু বললেন এ তো ভাগবতে তো জীবে তো মুক্তিপদে সব দায়ভাগ দেয়া আছে তুমি কেন ভক্তিপদে পাঠ করছো বলা আমি মুক্তি আর পাঠ করতে পারছি না আমার কষ্ট হচ্ছে বল কেন এতদিন মুক্তি মুক্তি করে খুব কষ্ট পেয়েছি এই জন্য আমি ভক্তি বল আর মুক্তির কথার ব্যাখ্যা আমাদের জীবগোস্বাইপাদ বলেই দিয়েছেন মুক্তির হিত্বা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিতি ইতি মুক্তি জীবের স্বরূপে অবস্থিত হয়ে যাওয়া অর্থাৎ ভগবানের নিত্য সেবা লাভ করা ভক্তি লাভ করা এটাকে বলে মুক্তি বাস্তবিক মুক্তি কি যেটাকে আপনারা সুইসিডাল স্কোয়াড বলেন অর্থাৎ নিজের গায়ে বোম বাঁধবো বেঁধে ঝাঁপ দেবো ওই নেতাটাকেও মেরে ফেলবো আমিও মরবো এটাকে কি বলে সুইসিডাল স্কোয়াড বলা হয় আমি নিজেও মরবো ওকেও মারব যারা এই ব্রহ্মেতে মিলে যান তাদের আত্মহত্যা করা বলা হয় ভগবানের সঙ্গে তারা এই ব্রহ্মের সঙ্গে মিলে যাবে না রে মহারাজ ভগবানের ব্রহ্মের সঙ্গে তুমি মিলে যাবে তো তোমার কি ফায়দা হবে ভগবানের স্বরূপ যদি তুমি উপলব্ধ করো ভগবানের নিত্য সেবা করো তাহলে তুমি ভগবানের রূপ দেখতে পাবে ভগবানের সঙ্গে খেলা ভগবানের সেবা তুমি তা না করে বোম্বে মিলে যাবে আচ্ছা এটাই যদি লাভ মনে করো করো এই সম্বন্ধে আমরা পরে আলোচনা করব পরে এইসব প্রসঙ্গ আসবে তাহলে মহাপু বললেন মুক্তি যার পদে তাকে মুক্তিপদ বলা হয় এরকম পাঠ করলে তো অসুবিধা হতো না মুক্তি যার পদে যারা যারা ব্যাকরণ পড়েছেন তারা যদি কে কি কিসের দ্বারা কোথায়তে কোথায় কখন কেস কেস এন্ডিং কারকের ভাগ যদি পড়েন সেখানে দেখবেন এখানে তো আশ্চর্য কথা বলা আছে ভালো কথা মহাপ্রভু বলছেন এরকমভাবে মানটা করো না মুক্তি যার পদে অবস্থিত তিনি মুক্তিপদ তাহলে তো আর কোনো অসুবিধা নেই তাহলে মুক্তি পাঠ তবু আমি পারছি না তাহলে মুক্তি এখানে মুক্তির আশ্রয় এই জন্য এই কথাটা আমাকে বলতে হলো মুক্তির আশ্রয় মুক্তির আশ্রয় অর্থাৎ মুক্তি কখন হয় ভক্তি পেলে প্রেম পেলে সমস্ত জীবের অনন্ত জীবের যে রসের যে আকর যেটাকে উপনিষদ বলছেন রস বৈষ রস বৈষ ডেফিনিটলি জেনে রাখো অনন্ত জগতে রসের একমাত্র আশ্রয় হল ভগবান ভগবান ছাড়া অন্যয় ব্যতিরেকভাবে এই জগতে যত রস এসছে এই ভগবান থেকেই এসছে জড়জগতে এই কুৎসিত ভালোবাসা এগুলো বিকৃত হয় ভগবান ডাইরেক্টলি পাঠায়নি ঘুরিয়ে এসছে ওই জন্য বিকৃত বাস্তবিক ভগবানের ভালোবাসাটা বোঝেনি তাহলে আমরা বুঝলাম কি মুক্তির আশ্রয় কথাটা বলতে রস বৈশ যেমন রস বৈশ স মানে সে এই কৃষ্ণই অনন্ত ব্রহ্মাণ্ডের রসের একমাত্র আশ্রয় যিনি না থাকলে রস থাকবে না তাহলে ঠিকই বলেছে এখানে মুক্তির আশ্রয় তাহলে অনন্ত জীবরাশি কেউ স্বীকার করে বা কেউ স্বীকার করে না যে মানে বা যে বা নাই মানে তারা সব বৈষ্ণব তারা সব টুডে আর টুমোরো হইয়া আছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণবন্দি দন্তে করি ঘাস আজ না হলো কালকে ভগবানের দাসত্ব করতেই হবে অনন্তকাল ধরে এই লীলা চলছেন তাহলে এখানে আমরা বললাম নিরোধ মুক্তির আশ্রয় নিরোধ কাকে বলে বলে ঈশানু কথা বললাম ভগবানের চরিত্র কথা আর নিরোধ মানে হলো স্বয়ন লয় হয়ে যখন পড়ে থাকি নিরোধ মানে যখন সমস্ত বিলাসকে বন্ধ করে দিয়ে ভগবান সমস্ত কিছু গুটিয়ে নিয়ে নিজের চুপচাপ যোগনিদ্রায় শয়ন করেন সেটা নিরোধ বলায় নিরোধ নিরোধ মানে হচ্ছে সব ঢাকা দিয়ে দিয়েছেন আর কিছু প্রকাশ করছেন না এক এক অহম একা আমি আর যখন এক অহম বহু স্বাম আমি এক আছি বহু হইব তখন আবার সেই শক্তিকে প্রকাশ করলেন ব্যপ্ত হয়ে ব্যপ্তম বিশ্বম চরাচরম তাহলে এই হচ্ছে কথা তাহলে দশটা বিশ্ব প্রকরণ দশটা যে প্রকরণ আমি একটু একটু করে স্পর্শ করে গেলাম আপনাদের মধ্যে যারা বাস্তবিক শ্রবণ করলেন তারা বুঝতে পারবেন শর্টলি খুব শীঘ্রই যত ভাগবতের যত আলোচনা করব সেই আলোচনার মধ্যে এই দশটা প্রকরণের কোনো না কোনোভাবে এই সব প্রসঙ্গই আসবে তাহলে নিরোধ মুক্তির আশ্রয় আশ্রয় তো ভগবান ভগবান ছাড়া কিছু আশ্রয় নেই এইভাবে এবার কি হলো সমস্ত বিভিন্ন রকম ইন্দ্রিয় আদির পটুতা কিভাবে সৃষ্টি হলো এই সব বলতে আরম্ভ করলেন আরও অনেক কথা ছিল এর মধ্যে আমি আর গেলাম না কিভাবে সৃষ্টির ক্রিয়াকর্ম চলছে অনেক গোপন কথা ইন্দ্রিয়গণ কি করে পরিপুষ্টি লাভ করলেন সহস্র শেষা সহস্র পা সহস্র উরু এই সহস্র কথার দ্বারা হাজার হাজার এ কথা এই হাজার এই নাম শব্দটা বলা হয়নি এখানে সহস্র শেষা সহস্র উরু সেই যে কথাটা এর দ্বারা অনন্ত শব্দ ব্যবহার করা হয়েছে অন্য কিছু বলা হয় অনেকেই বুঝতে পারেন না যে প্রাণ শব্দটা যে আছে প্রাণ সংস্কৃত যারা পড়েছেন তারা জানেন প্রাণ সব সবসময় বহু বচনে ব্যবহার করা হয় বৃষ্টি এই সব বহু বচনে যদিও প্রাণ একজনের হবে না হ্যাঁ সবসময় বহু বচন অর্থেই ব্যবহার করা হয় এর কারণ আছে অনেক গুপ্ত এসব বলে ব্যাখ্যার দরকার নেই তাহলে আজকে আমাদের কোনো কষ্ট মতে কিছুই ব্যাখ্যা হলো না তথাপি আমরা তৃতীয় স্কন্ধতে প্রবেশ করার সাহস করছি বাঞ্ছা কল্পতর্বশ্য কৃপা সিন্ধু ব্যবচ একটা শ্লোকের উচ্চারণ অন্তত করি সেখানে বলছেন সমস্ত বন্ধু বান্ধবকে ত্যাগ করে বিদুরজি মহারাজ সমস্ত আত্মীয় পরিজন সমস্ত সম্বন্ধ ত্যাগ করে মায়ামহ ত্যাগ করে চলে গেছেন কোথায় তীর্থ পর্যটনে চলে গেছেন এইসব লড়াই করবে এরা নিজেদের মধ্যে ভাই ভাইকে কাটাকাটি করবে এসব দেখবেন না সে সুখদেব গোস্বাই বলছেন এবং এ তৎপুরা পৃষ্ঠ মৈত্রীয় ভগবান কিল খত্তাবনম প্রবিষ্টেন ত্যক্তা সগৃহরিদ্ধিমত বলছেন নিজের গৃহের মৈত্র ঋষিকে বলছেন এই কথা মহাত্মা বিদুর পাণ্ডব দিকে সর্বসম্পত্তিপূর্ণ নিকেতন ত্যাগ করে অনন্য প্রবিষ্ট করেছেন ভগবান মৈত্র ঋষিকে পূর্বে এই সকল বিষয় জিজ্ঞাসা করেছিলেন বলছেন আগেই আমি বলেছি বিদুরজি মহারাজ মহাভাগবত নিষ্কিঞ্চন বৈষ্ণব বিদুরজি মহারাজ মহানিষ্কিঞ্চন এবং মহাভাগবত বিদুজি মহারাজ পঞ্চ এই যে যেখানে দেখবেন হস্তিনাপুরে ছিলেন বটে কিন্তু হস্তিনাপুরের রাজদরবার থেকে কোনি না টাকা পয়সাও নিতেন না খেতেন না কিছু না নিষ্কিঞ্চনভাবে ভজন করতেন এখানে এই কথাটা বলার উদ্দেশ্য যে বিদুরীজি মহারাজের ত্যাগটা কত বড় দেখো যেখানে ওই ঐশ্বর্য তিনিও তো ওর মধ্যেই ছিলেন তিনি মন্ত্রী তো মন্ত্রীর যে মন্ত্রীর যে পথটা এটা কত উঁচু মন্ত্রী তো সব করতে পারে রাজা মন্ত্রী এই দুজনের পজিশনটা কি সেই কথাটা বোঝাতে গিয়ে বলছেন এই সমস্ত সমৃদ্ধি সমস্ত সমৃদ্ধশালী এই যে বিষয়গুলো যেটা হাতের মুঠোই ছিল বিদ্যুৎজি মহারাজের তিনি এই সমস্ত ত্যাগ করে অরণ্যে চলে গেছিলেন বিষ্ণু তীর্থ পর্যটন করবার জন্য অরণ্যে প্রবেশ করেছিলেন অরণ্য মানে সাধুসঙ্গ এই কথার ব্যাখ্যা আমি অনেক অনেক অনেক সভাতে করেছি এগুলো পরে আবার বলবো অরণ্য প্রবিষ্ট হলে অরণ্য মানে হচ্ছে যেখানে বিষয় থাকবে না বিষয়ের নিস্তব্ধতা এটাকে বলে অরণ্য বন কথাটার ব্যাখ্যা ভগবান শ্রীকৃষ্ণ করেছেন এসব বনন্তু সাত্বিকম বাসম রাজসম গ্রাম উচ্ছাতে ইত্যাদি ব্যাখ্যা নিজেই করেছেন কৃষ্ণ উদ্ধবজিকে বন মানে মানে জঙ্গল নয় এই জড় অবস্থায় যদি চলে যায় যেমন আত্মদেব গিয়েছিল জঙ্গলে চলে গেছে দুঃখেতে জঙ্গলে গিয়ে এখানে কাঁদছে আমার ছেলে চায় আমার পুত্র সন্তান চায় সন্তান নেই বলে কাঁদ আর জঙ্গলে গিয়েও কি শান্তি আছে দুঃখে তো পালিয়ে গেল জঙ্গলে কি জঙ্গলে গেলে কি হবে জঙ্গলে কি নিজের মনটাকে ছেড়ে রেখে গেছে না নিজের মনটাকে নিয়ে গেছে নিজের মনটাকে নিয়ে যতক্ষণ পর্যন্ত যেখানে যাবে কোনো নিস্তার নাই নিজের জড় মনটাকে নিয়ে যেখানে পালাবে কোনো জায়গায় নিস্তার নেই সেখানে গিয়ে ওই মনটা কালকে বলেছিলাম না এই জড় বিষয়াবলী যা কিছু আছে মনের মধ্যে সূক্ষ্মরূপে সাসপেন্ডেড অবস্থা আছে আছে না যেমন এই স্পেসে এই আকাশে যেমন জড় বিষয়গুলো সাসপেন্ডেড অবস্থায় রয়েছে ব্রহ্মাণ্ডের যত বিষয় এই আকাশে মহাকাশে রয়েছে গ্লাক্সি ওয়ে যেটা বিজ্ঞানরা বলেন তাহলে আমার মনের মধ্যেও জড় বিষয়গুলো রয়েছে কিন্তু খালি পার্থক্য কি না জড়জগতে ম্যাটার রূপে রয়েছে আর এখানে সূক্ষ্ম রূপে রয়েছে বিষয়গুলো ওই মেয়ে ছেলেটার কথা মাথা আসছে ওই পুরুষটার কথা মাথা আসছে ওই জায়গাকার কথা মাথা সব ওই মাথার মতো ঘুরছে ভগবানের কাছে আর কোথায় জায়গাই নেই ভগবানের জন্য কোনো স্পেস নেই ভগবানের জন্য কোনো স্পেস আছে কার হৃদয় আছে স্পেস নেই ওর জায়গা নেই সেই জন্য এখানে বলা হয়েছে সমস্ত ঐশ্বর্য সম্পত্তি ছেড়ে দিয়ে নিষ্কিঞ্চন তো তিনি আগে ছিলেন এগুলো বোঝাবার জন্য দেখে কত বড় স্যাক্রিফাইস তিনি এই জঙ্গলে চলে গেছিলেন আর জঙ্গলে মৈত্রীয় মুনির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল এক কথা কথা প্রসঙ্গে আমি বলে রাখি শেষ করার আগে ভগবান শ্রীকৃষ্ণ যখন অন্তর্ধ্যান করলেন এই জগৎ থেকে সেই সময় ভগবান শ্রীকৃষ্ণর কাছে উদ্ধবজি মহারাজ মৈত্রীয় মুনি এরা কয়েকজন ভগবত তত্ত্বের উপদেশ শুনেছিলেন চলে যাওয়ার আগে এবং উদ্ধবকে বললেন তুমি আমার রিপ্রেজেন্টেটিভ তুমি আমার হচ্ছে প্রতিনিধি তোমার মতো কেউ হওয়া মুশকিল আমি যা তুমিও তাই কাজে তোমাকে এই জগতে থাকতে হবে চলে যাও বদ্রীনারায়ণে সেখানে গিয়ে ভজন করো তপস্যা করো ভগবান ভগবানের পরিকর ভগবানকে পেয়েই গেছে আ ভজন করো ঠিক আছে আবার ফলভূমি বৃন্দাবন সেখানেও তিনি আছেন আর মৈত্রমুনিকে আদেশ করে গেলেন মৈত্রীয় ঋষিকে যে আপনার সঙ্গে বিদুরজি মহারাজের দেখা হলে তাকে এই তত্ত্বজ্ঞান যা আমি আজকে আপনার আজকে এখন বললাম তত্ত্বজ্ঞান উপদেশ করলাম ভাগবত তত্ত্ববিজ্ঞান সেই ভাগবত তত্ত্ববিজ্ঞান আপনি কি করবেন এ বিদুরজিকে দেবেন এটা বলা রইল তাকে আদেশ দিয়ে গেলেন মৈত্রীমণির কাছে আদেশ দিয়ে গেলেন যে বিদুরের সঙ্গে আপনার কোনো না কোনো সময় দেখা হবে দেখা হলেই এই ভগবত তত্ত্ব বিজ্ঞান তাকে আপনি দান করবেন এই জন্য মৈত্রীমণির সঙ্গে আমরা দেখব বিদুজি মহারাজের দেখা হবে সমস্ত রাজ্যের গোপন কথা ভাগবত ভগবত তত্ত্ববিজ্ঞানের এইসব কথা উদিত হবে বিদুজি মহারাজের সঙ্গে প্রথমে উদ্ধবজি মহারাজের দেখা হবে বড় আনন্দময় প্রসঙ্গ আমরা সায়ংকালীন অধিবেশনে এইসব চর্চা করব যৎসক্তয়োবদতাম বাদিনাম বিবাদ সংবাদ ভুব ভবন্তি কুরবন্তি চৈষাম মোহরাত্মমোহম তসমই নম অনন্ত গুণায় ভুমনে বাঞ্ছাকল্পতরুবশ্য কৃপা সিন্ধু ব্যবচ পতিতানং পাবন ভবিষ্ণভ্যো নম